প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে উবাকাশে আকাশে ছড়িয়ে থাকে শিশির কণার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কণার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে হরেকে রঙের ফুল কেড়ে নেয় প্রাণ বাতাসে মিশে ভাসে শুধু তার ঘ্রাণ নজর কাড়া রূপে গাছের ওডালে রসালো ফল ফুল হাওয়ায় দোলে হরেকে রঙের ফুল কেড়ে নেয় প্রাণ বাতাসে মিশে ভাসে শুধু তার ঘ্রাণ নজর কাড়া রূপে গাছের ওডালে রসালো ফল ফুল হাওয়ায় দোলে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে পাহাড়ের ঝর্ণারা ছুটে চলে যায় নদী নালা পার হয়ে সাগরের গায়ে সাগরের বুকে ওঠা ঢেউয়ের মাঝে চোখের শীতলতা লুকিয়ে থাকে পাহাড়ের ঝর্ণারা ছুটে চলে যায় নদী নালা পার হয়ে সাগরের গায়ে সাগরের বুকে ওঠা ঢেউয়ের মাঝে চোখের শীতলতা লুকিয়ে থাকে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কণা রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে প্রতি ভোরে সূর্য হাসে সোনালি রঙে পূব আকাশে ছড়িয়ে থাকে শিশির কণার রূপালি রঙে সবুজ ঘাসে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে কত রূপ দিলে গো প্রভু তুমি আমার দেশে বাংলাদেশে